ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ শ্রমজীবী মানুষের আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন শান্তির মিছিলে রবে সারাক্ষণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ শ্রমজীবী মানুষের আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন শান্তির মিছিলে রবে সারাক্ষণ ইসলাম শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলাম শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলাম শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ শ্রমিকের গর্জনে ফুলবে গগন আধার ভেঙে আনবে কিরণ শ্রমিকের অধিকার হলে সংরক্ষণ মানবাধিকার পাবে মুক্তি তখন শ্রমিকের গর্জনে ফুলবে গগন আধার ভেঙে আনবে কিরণ শ্রমিকের অধিকার হলে সংরক্ষণ মানবাধিকার পাবে মুক্তি তখন শ্রমিকের গর্জনে ফুলবে গগন আধার ভেঙে আনবে কিরণ শ্রমিকের অধিকার হলে সংরক্ষণ মানবাধিকার পাবে মুক্তি তখন ইসলামী শ্রম নীতি বাস্তবায়ন ইসলামী নীতি বাস্তবায়ন ইসলামী নীতি বাস্তবায়ন করলেই হবে দেশে উন্নয়ন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ নবজীবী মানুষের আন্দোলন নবজীবী মানুষের আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন শান্তির মিছিলে রবেশা রাখুন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলাম শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ রেজাউল করিমের বিপ্লবী আহ্বান গড়ে তুলি শ্রমিক আন্দোলন ফাইজুল করিমের দীপ্ত আহ্বান শ্রমিক দলে মোরা করি যোগদান রেজাউল করিমের বিপ্লবী আহ্বান গড়ে তুলি শ্রমিক আন্দোলন ফাইজুল করিমের দীপ্ত আহ্বান শ্রমিক দলে মোরা করি যোগদান রেজাউল করিমের বিপ্লবী আহ্বান গড়ে তুলি শ্রমিক আন্দোলন ফাইজুল করিমের দীপ্ত আহ্বান শ্রমিক দলে মোরা করি যোগদান তারায় জাতির গর্বিত সন্তান তারায় জাতির গর্বিত সন্তান তারায় জাতির গর্বিত সন্তান তাদেরকে আমরা করি সম্মান ইসলাম শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলাম শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ শ্রমজীবী মানুষের আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন শান্তির মিছিলে রবে রাখুন ইসলাম শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলাম শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ শ্রমজীবী মানুষের আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন শ্রমজীবী মানুষের আন্দোলন শান্তির মিছিলে রবে সারাক্ষণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নবজাগরণ